Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ দিন সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ দিন Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden কুফুর শিরিক বাতিল রাজ কাঁপছে তোমার ভয়ে সকাল সন্ধ্যা ষড়যন্ত্র করছে তোমায় নিয়ে কুফুর শিরিক বাতিল রাজ কাঁপছে তোমার ভয়ে সকাল সন্ধ্যা ষড়যন্ত্র করছে তোমায় নিয়ে তোমার ডাকে জেগেছে আজি বিশ্ব মুসলিমিন Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ দিন সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ দিন Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden মিথ্যাকে আজ মিটিয়ে দিবে এই তো তোমার আশা সত্যটাকে ফুটিয়ে তোলা তোমার মনের ভাষা মিথ্যাকে আজ মিটিয়ে দিবে এই তো তোমার আশা সত্যটাকে ফুটিয়ে তোলা তোমার মনের ভাষা তাই তো ওরা তোমায় নিয়ে ভাবছে রাত্র দিন Osama bin Laden Osama bin Laden Osama bin Laden Osama bin Laden সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ দিন সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ দিন Osama bin Laden Osama bin Laden দিনের দায়ী হয়ে তুমি হয়েছ মুজাহিদ তাই তো আজি করছো লড়াই ভাঙতে জগতের নিদ দিনের দায়ী হয়ে তুমি হয়েছ মুজাহিদ তাই তো আজি করছো লড়াই ভাঙতে জগতের নীর সত্য ন্যায়ের পথে তুমি যে বজ্র কঠিন Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ দিন সত্য ন্যায়ের সৈনিক তুমি মুজাহিদ দিন Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden সাহস নিয়ে এগিয়ে চলো হে শ্রেষ্ঠ বীর ভেঙে দাও তুমি বিশ্বের সেরা সন্ত্রাসীদের নীর সাহস নিয়ে এগিয়ে চলো হে শ্রেষ্ঠ বীর ভেঙে দাও তুমি বিশ্বের সেরা সন্ত্রাসীদের নীর তোমার সাথে রয়েছে আজি সকল মৌমিনিন Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden সত্য নের সৈনিক তুমি মুজাহিদ দিন সত্য নের সৈনিক তুমি মুজাহিদ দিন Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden যজ্ঞ পিতা লাদেন তোমার যজ্ঞ তুমি সন্তান নবীর দেশে জন্ম নিয়ে রেখেছ মান সম্মান বাতেলের কাছে মাথা নত তুমি করনি কোনো দিন Usama bin Laden Usama bin Laden Usama bin Laden Usama bin Laden সত্য নের সৈনিক তুমি মুজাহিদ দিন সত্য নের সৈনিক তুমি মুজাহিদ দিন Usama bin Laden Usama bin Laden, Usama bin Laden, Usama bin Laden, Usama bin Laden, Usama bin Laden, Usama bin Laden, Usama bin Laden.